আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসাহাবি আজমাইন কিভাবে শির্কের সূচনা হয় আপনি যদি চিন্তা করে দেখেন পৃথিবীতে কিভাবে শির্কের সূচনা হয় তবে দেখবেন এর কারণ হলো ন্যাক্কা লোকদের নিয়ে বাড়াবাড়ি নোহ আলাইসাল্লামের সম্প্রদায় তাওহিদপন্থী ছিল তারা এককভাবে একমাত্র আল্লাহর ইবাদত করত তার সাথে কাউকে শরিক করতো না সে সময় পৃথিবীর বুকে কোনো শিরিক ছিল না তাদের মধ্যে ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক ও নাসর নামে পাঁচজন আল্লাহওয়ালার লোক ছিল তাদের মৃত্যুর পর তার কাউমের লোকেরা খুবই চিন্তিত হলো তারা বলল যারা আমাদেরকে ইবাদতের কথা স্মরণ করিয়ে দিত তারা তো চলে গেলেন শয়তান এসে তাদের কুমন্ত্রণা দিয়ে বলল তোমরা যদি তাদের ছবি তৈরি করতে মূর্তির আকৃতিতে আর তা মসজিদের কাছে রেখে দিতে তাদেরকে দেখলেই তোমরা তোমাদের ইবাদতে প্রাণ ফিরে পাবে লোকেরা শয়তানের কথা শুনল এবং মূর্তি তৈরি করল উদ্দেশ্য তাদের দেখে ইবাদত ও ন্যাক কাজে স্পৃহা ও উদ্দীপনা লাভ করা এভাবে কিছুকাল পার হয়ে গেল তাদের এ প্রজন্ম বিদায় নিল নতুন প্রজন্ম অর্থাৎ তাদের সন্তানগণ জ্ঞান হওয়ার পর থেকেই তারা দেখে তাদের বাপদাদারা এ সমস্ত মূর্তি সম্পর্কে ভালো কথা তাদেরকে স্মরণ করিয়ে দেয় তাদের পর আরেক প্রজন্ম দুনিয়ায় এলো ইবলিস তাদের কাছে এসে বলল তোমাদের আগে যারা ছিল অর্থাৎ তোমাদের বাপ দাদারা এগুলো ইবাদত করত দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টি বা বিপদ আপদে তারা এগুলোর আশ্রয় কামনা করত সুতরাং তোমরাও এগুলোর ইবাদত করো তারা শয়তানের প্ররোচনায় ন্যাক বান্দাদের মূর্তির এবাদত শুরু করে দিল আর এভাবেই পৃথিবীতে শির্কের সূচনা ঘটে তখন আল্লাহ তালা তাওহিদের মিশন নিয়ে নোহ আলাইসাল্লামকে পাঠালেন তিনি তাদেরকে ওই সমস্ত মূর্তির সাথে সম্পর্ক ত্যাগ করে এক আল্লাহর এবাদতের দিকে মানুষকে আহ্বান জানালেন সাড়ে নয়শো বছর তিনি দাওয়াত দিলেন কিন্তু মাত্র অল্প কজন লোক দাওয়াত কবুল করলো মুশরিক জাতির নেতৃস্থানীয় নেতারা তখন বলেছিল وقالوا لا تجرن آلهتكم ولا تجرن ودا لا سواع ولا يغوس ويعقوب ونصر তারা বলেছিল তোমরা তোমাদের ইলাহদেরকে ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াত সুয়া ইয়াগুস ইয়াউক এবং নাসরকে সুরা নো একাত্তর নম্বর সুরার তেইশ নম্বর আয়াত নো আলাইসাল্লাম তার জাতিকে শুধুমাত্র এক ইলাহের এবাদতের দিকে আহ্বান করেছিলেন তিনি তাদের কোনো পীর বুজুর্গের নাম উল্লেখ করেননি অথচ তার জাতি প্রত্যুত্তরে পাঁচজন আল্লাহ নাম উল্লেখ করে বলতে চাইল হে নো এরা কি তোমার চেয়ে কম বুঝেছিল নাকি বর্তমানেও যাদের সামনে তাওহিদের দাওয়াত তুলে ধরা হলে তারা বিভিন্ন পীর বুজুর্গের কথা উল্লেখ করে বলে এরা কি কম বুঝে এরা কি ভুল করেছিল নাকি